السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আজ থেকে রসুল আকরম সাল্লামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করব কারণ আমাদের দেশে দেখা যায় একজন মানুষ মৌমিন এবং মুসলমান হওয়া সত্ত্বেও তিনি রসুল আকরমসাল্লাম সম্পর্কে তেমন কিছু জানেন না যার কারণে রসুলের আদর্শ অনুসরণ করা তার জন্য কঠিন হয়ে পড়ে অথচ এর বিপরীতে দেখা যায় আপনার নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীদের জীবনী সম্পর্কে তাদের আইডিয়া রয়েছে হ্যাঁ, সুতরাং ব্যাপারটা খুবই দুঃখকর একজন রসুল আকরম ইসলামের উন্মত হওয়া সত্ত্বেও যে তার নবী যিনি রসুল যিনি তার জীবনে জানবে না হ্যাঁ, এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে এই কারণে আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব রসুল আকরম সাল্লাহ আসলামের জীবনী হ্যাঁ, এটি মূলত আপনার শেখ মুসা ইবনু রাশেদ আল আজমি তিনি তার আপনার টুইটের মধ্যে কিছু টুইট তিনি আসলে লেখক ছিলেন আপনার আল্লুল একটা কিতাব আছে ওনার রসুল আকরমের জীবনীর উপর নাম দিয়েছেন আল্লুল মকনুন ফিসি রতিন নবীল হ্যাঁ এই কিতাবের লেখক তিনি এটা সিরতের উপর একটি গুরুত্বপূর্ণ বই তিনি আবার যারা টুইট ব্যবহার করেন টুইটার ব্যবহার করেন তাদের জন্য টুইট আকারে প্রত্যেক দিন এরকম হ্যাঁ, অল্প কিছু কিছু করে গুরুত্বপূর্ণ কিছু অংশ তিনি সবার কাছে তুলে ধরেছেন সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যিনি বিশদ আকারে জানতে চাচ্ছেন না তার জন্য এই টুইটগুলো কাজে লাগবে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব দুইশত বাইশটা টুইট একের পর এক সুতরাং এখান থেকে যে কোনো ব্যক্তি লাভবান হওয়ার হ্যাঁ, সুযোগ রয়েছে এবং বিরক্তি আসবে না ইনশাআল্লাহ আশা করে হ্যাঁ, তাইলে আমরা শুরু করতে যাচ্ছি এক নম্বর থেকে এক নম্বর তার টুইট ছিল যে আবদুল্লাহ ইবনু আব্দুল মুতালিব তিনি আমেনা বিন্তু ওয়াহাব কে বিবাহ করেছেন হ্যাঁ এবং আমেনা আপনার গর্ভধারণ করেন হ্যাঁ আবদুল্লাহ নামক এক সন্তানকে পরে যার নাম আবদুল্লাহ হয়েছিল হ্যাঁ এই আবদুল্লাহ মৃত্যুবরণ করে এবং আমেনা তখন আপনার আবদুল্লাহ মৃত্যুবরণ করার পর না যেটা বলছিলেন যে আমেনা তিনি আবদুল্লাহ নামক একটি আবদুল্লাহর পক্ষ থেকে আবদুল্লাহ তো আমেনার স্বামী আবদুল্লাহর পক্ষ থেকে আপনার গর্ব ধারিণী হন আবদুল্লাহ যখন মৃত্যুবরণ করে তখন আমেনা দু বছর দু মাসের সন্তানের গর্ভধারিণী ছিলেন তখন তার সন্তান বয়স ছিল পেটের যে সন্তান তার বয়স ছিল আবদুল্লাহর মৃত্যুর সময় আপনার মাত্র দু মাস তারপরের কথা হচ্ছে যে আবদুল্লাহ তার সন্তানের জন্য তার যে প্যাটে সন্তান রেখে গেছেন স্ত্রীর প্যাটে সেই সন্তানের জন্য কি রেখে গেছেন মিরাজ হিসাবে মৃত্যুবরণের পর সেটা নিয়ে কথা যে পাঁচটি উঁট রেখে গেছেন এবং একটা ছাগল রেখে গেছেন এবং একটি হাবাসি ইথোপিয়ান একটি আপনার মেয়ে রেখে গেছেন দাসী দাসী রেখে গেছেন যার নাম ছিল বারাকাহ এবং যাকে পরবর্তীতে উম্মা ইমান বলা হতো এটা হচ্ছে ওনার প্রথম টুইট হ্যাঁ দ্বিতীয় নম্বর টুইট হচ্ছে যে সোমবার রবি আউ্বাল মাসের সোমবারে আমুল ফিল হ্যাঁ আপনার হাতের বছর বলা হতো কারণ তখনও হিজড়ি সন শুরু হয়নি তখন আরব দেশে একটা বড় ঘটনা নিয়ে আপনার বছরের গণনা হতো যেমন আমাদের দেশের আগেকার বয়স্করা এরকম ঘটনার ভিত্তিতে বলতো যে অমুক ঘটনার এত বছর পর এ সন্তান হয়েছে এইভাবে তো হাতির বছরের আপনার হাতির বছরে তিনি রবি রবলের বারো তারিখ সোমবারে আমেনা বিন্তু ওহাব তার এই মহামান্য সন্তানকে সে প্রসব করে যে ফুটফুট একটি সন্তান হ্যাঁ, এবং এটা একটি ব্যাপার আমাদের জানতে হয় যে যখন রসুল আকরম সাল্লাহ আলিয়াকে প্রসব করা হয় তখন এই ব্যাপারে কোনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায় না যে আমেনা তখন কিছু একটা দেখেছিলেন যেটা আমাদের দেশের আপনার সিরতের গ্রন্থগুলোতে পাওয়া যায় এটা সেটা অনেক কিছু দেখেছেন আমেনা যে আমেনার পেট জরাই থেকে একটা আলো বের হয়েছে এরকম কিছু দেখেছেন এগুলো সব এসে বানানো কথা এগুলো প্রমাণিত নয় হ্যাঁ বলে যে যখন রসুল আকরমসাল্লামকে প্রসব করা হয় তখন আমিনা যে কিছু দেখেছেন এ ব্যাপারে কোনো নিশ্চিত প্রমাণ নেই যখন সন্তানের বয়স সাত দিন হয়ে যায় তখন তার দাদা আব্দুল মুতারিব সে খতনা করে রসুল আকরম সাল্লামের খতনা করে এবং তার নাম রেখে দেয় মোহাম্মদ এটা হচ্ছে তার দ্বিতীয় টুইটের আপনার অনুবাদ তৃতীয় নম্বর টুইটে তিনি বলেন যে আমেনা তার সন্তান মোহাম্মদকে তিন বছর হ্যাঁ, দুধ পান করান তিন মাস তিন দিন তিন দিন হ্যাঁ, ভুল বলেছি তিন দিন দুধ পান করান এবং আমিনার তখন দুধ বেশি একটা স্তনে জমা হতো না মানে অল্প দুধের মহিলা ছিলেন এই কারণে তিন দিনের বেশি তিনি দুধ পান করাতে সক্ষম হননি পরবর্তীতে তিন দিনের পর সুয়েবাহ যে আবু আহাবের আপনার বান্দি ছিল সেই বান্দি সুয়েবাহ তিনি দুধ পান করেন রসুল আকরম সাল্লাহ আলী ইসলামকে তখন তার কোলে সন্তান ছিল এই সোয়েবের কোলে মাসরুহ সন্তান এই মাসরুহের দুধ ভাগাভাগি করে আপনার রসুলকে দুধ পান করানো হয় এই সুহাইবা কিন্তু তার ইতিহাস আছে এই সুহাইবা রসুল আকরম সাল্লামের আগে হামজা ইবনু আব্দুল মুতারিব রসুল আকরম চাষা তাকেও দুধ পান করিয়েছেন এবং আবু সালাম ইবনু আব্দুল আসাদ তাকেও দুধ পান করিয়েছেন হুম তাইলে এর আগে উনি অনেকজনকে দুধ পান করান হ্যাঁ এরপর হালিমা আসাদিয়া তিনি রসুল আকরমকে দুধ পান করান তখন তার সন্তানদের মধ্যে তিনজন ছিল আবদুল্লাহ আর আর একটু হচ্ছে আনিসা এটা হচ্ছে তিন নম্বর টুইটের কথা চার নম্বর টুইটের মধ্যে তিনি বলেন যে রসুল আকরম ইসলামের দুধ ভাই ছিল সাতজন দুধ ভাই বোন সাতজন ছিল ধারাবাহিকভাবে বলছি হ্যাঁ একজন হচ্ছে হ্যাঁ, আপনার নাম হামজা ইবনু আব্দুল মুক্তালিব দ্বিতীয় নম্বর হচ্ছে আবু সালামা ইবনু আব্দুল আসাদ হ্যাঁ, তৃতীয় নম্বর হচ্ছে মসরুহ হ্যাঁ, এবং তারপর হচ্ছে আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনু আব্দুল মুক্তালিব তারপর হচ্ছে আবদুল্লাহ আসাইমা আনিসা হম এরা হচ্ছেন রসুল আকরম দুধ বাইবন বোন এবং রসুল আকরম সাল্লামের কোনো ভাই ছিল না আপন ভাই এবং আপন বলতে কেউ ছিল না না তার বাপের পক্ষ থেকে না তার মায়ের পক্ষ থেকে তাইলে রসুল আকরম সাল্লামের কোনো ভাই বোন আপন কোনো ভাই বোন নেই যে সাতজনের কথা বলা হয়েছে ভাই বোন এগুলো আছে দুধের সম্পর্কীয় এটা হচ্ছে চার নম্বর টুইটের কথা পাঁচ নম্বর টুইটের মধ্যে তিনি বলেন যে রসুল আকরমসাল্লামের হ্যাঁ, আপনার বক্ষ বিদারণের ব্যাপারটা যে একটা ঘটনা আমরা সবাই জানি রসুলের বুক ছিঁড়ে ফেলা হয় এটা কখন হয়েছিল যখন তিনি হালিমা সাদিয়া রাদি আল্লাহ কাছে দুধ পান করতেছিলেন তখন জিবরিল এসে তার বুককে ছেড়ে ফেলেন এবং তার অন্তরকে তার হৃদয়কে হার্টকে বের করে ফেলেন এবং সেটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন এবং তিনি জিবরিল আলু ইসলাম তিনি একটা কালো মাংসপিণ্ড তিনি বের করে ফেলেন ওই ওনার হৃদয় থেকে হ্যাঁ, তারপরে তার পিঠের মধ্যে জিবরিল আলী ইসলাম একটি নৌগতের মোহর মেরে দেন হম এরপর যখন উনি জিবরুল ইসলাম যখন রসুলের অন্তর থেকে যখন কালো একটি মাংসপিণ্ড বের করে নেন যেটার মধ্যে শয়তানে কুমন্ত্রণা দিতে সক্ষম হয় এই কারণে এটা বের করার পরে শয়তান আর রসুল আকরম ইসলামকে কোনো ধোকা দিতে পারত না এবং রসুল আকরম ইসলাম এই কারণে যার ফলে তিনি ছিলেন হ্যাঁ একেবারেই আপনার কথা এবং তার কাজে পাপ মুক্ত কারণ শয়তানের ধোকা মুক্ত ছিলেন এই কারণে তার কথাও পাপ মুক্ত ছিল তার আপনার সর্বকাজও পাপ মুক্ত ছিল কারণ তিনি ধোকার সম্মুখীন হননি হম এখন কথা হচ্ছে যে খাতমান নবুয়ত নবুতের যে মোহর যেটা রসুল আকরম সাল্লামের পিঠে মেরে দেওয়া হলো সেই নবুয়তের মোহর মানে কি এই নবুয়তের মোহর মানে হচ্ছে যে রসুল আকরম পিঠে একটি বাড়তি আপনার মাংসপিণ্ড যেটা তার হার্টের বিপরীতে মানে এই যে হার্ট এখানে থাকে এটার এই দিকে হার্ট এটির বিপরীতে পিঠের দিকে একটা মাংসপিণ্ড বাড়তি যেটা সাধারণত একটা কবুতরের ডিমের সম পরিমাণ হয় এতটুকু পরিমাণের একটি মাংসপিণ্ড সেটাকে আপনার খাত বলা হতো এতটুকু পাঁচটা পাঁচটা টুইট আমরা একই একইবার বলার চেষ্টা করবো আশা করি এ পর্যায়ে আমরা এখানে থেমে যাচ্ছি ওসল্লাহ আলী মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين